الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্যায়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে কেয়ামতের বড় আলামতগুলোর একটি সেটা হচ্ছে একটি বৈচিত্র্য ধরনের পশু আল্লাহ শাহু কিয়ামতের আগে জমিন থেকে বের করবেন সেটা নিয়ে আলোচনা এই পশুটা জমিন থেকে বের হবে যখন শেষ যুগে অর্থাৎ কেয়ামতের আগে যখন মানুষ নষ্ট হয়ে যাবে দিন থেকে ধর্ম থেকে সরে যাবে তখন এই পশুটা বের হয়ে সে মানুষের সাথে কথা বলবে আল্লাহ যা চাইবেন যে কথা বলতে চাইবেন সেটাই সে পশু বলবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এটার প্রমাণ নিয়ে আলোচনা যে এই পশুটা যে বের হবে কোরআনের মধ্যে এটা বর্ণিত রয়েছে সুরেন আমলের বিরাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون আল্লাহ জাহান বলেন যখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে যখন তার অপরাধ করতে থাকবে তখন আল্লাহ তার সিদ্ধান্ত থেকে একটি পশু বের করবেন যেই পশু মানুষের সাথে কথা বলবে এবং সে বলবে যে মানুষ আল্লাহ শাহরুর আয়াত সম্পর্কে কোনো বিশ্বাস স্থাপন করছে না হম এটাই হচ্ছে কথা সুতরাং আপনার এই পশুটা বের হবে কেমতের আগে সেটা কোরআনে বর্ণিত হলো এবং এই যে পশু কোনো অসুবিধা নেই এবং এই যে পশুটা বের হবে এটা কিন্তু সূর্যাস্তের দিক থেকে যখন আপনার সূর্য উদিত হবে তখনকার পাশাপাশি সময়ই হবে বের হবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না সেটা কি সূর্য সূর্যাস্তের দিক থেকে বের হওয়ার আগে বের হবে না পরে বের হবে কিন্তু কাছাকাছি দুটোটা বের হবে একেবারে কাছাকাছি সময়ের মধ্যে এতে কোনো সন্দেহ নেই এই পশু যেটার কথা বলছি এটা কিন্তু আল্লাহর কি সৃষ্টি এর কিন্তু পা আছে এবং সাধারণত পশু হিসেবে চারটি পায়ে থাকার কথা যেটা অধিকাংশ সালফসালি বলেছেন এবং বিশেষ করে তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এ মানুষের সাথে কথা বলবে মানুষ বুঝবে যে এমন কথা বলবে এবং এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার যে পশু কথা বলে এবং তার বৈশিষ্ট্যের মধ্যে অনেকে বেশি বাড়াবাড়ি করছেন অনেকে আজগুবি কিসা কাহিনী বানিয়ে ফেলেছেন এটা ওয়াইজদের নিয়মই তারা তিলকে তাল বানিয়ে ফেলে কোনো একটা আশ্চর্য ব্যাপার যদি আসে সেটাকে আরো বড় করে দেখানোর চেষ্টা করে তো এই সম্পর্কে অনেক আজগুবি ইতিহাস আপনার তৈরি হয়েছে কেউ সেটা বিশ্বাস করতে যাবেন না সেগুলো বাড়াবাড়ি করা হয়েছে এই ব্যাপারে রসুল আকরম থেকে সুস্পষ্ট কোনো বিস্তারিত আলোচনা নেই সুতরাং এই ব্যাপারে চুপ থাকাই ভালো কারণ এটা গায়ে বিজ্ঞানের সাথে সম্পর্ক আরেকটা কথা মনে রাখতে হবে বিচ্ছিন্ন করে দেবে মানে তখন কোন কাফের মুসলমানের মধ্যে মিশে থাকতে পারবে না মুনাফিকও এরকম থাকতে পারবে না কাফের এবং মুনাফেকদেরকে ভিন্ন করে দিবেন কিভাবে যে তাদের নাকের উপর দাগ দিয়ে দিবে সে পশুটা এবং কি ধরনের দাগ দিবে সেটা কিন্তু হাদিসের মধ্যে বলা হয়নি এবং কোরআনের মধ্যেও বলা হয়নি কিন্তু দাগটা দিবে যেটা মানুষে দেখতে পাবে এই দাগটা যাবে না প্রত্যেকে চিনতে পারবে যে আমাদের মধ্যে এ হচ্ছে মুনাফিক এ হচ্ছে কাফের সুতরাং সেই সময় লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ শাহান আমাদেরকে মুনাফিক এবং কুফরি থেকে রক্ষা করুন সেটাই আল্লাহর কাছে আবেদন করব এবং সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে আমাদেরকে দাগ দেওয়া হবে তার আগে আমরা যেন ভালো হয়ে যাই সেটা চেষ্টা করতে হবে ওসল্লাহ আলী আহমদ আলা আলহি ওসাহি আজমাইন